স্রষ্টাই যে জিনিসটাই সৃষ্টি করেন না কেন তার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য লুকায়িত থাকে এই দু চোখে আমরা যা দেখছি এর দিকে যদি একটু ভালো করে দৃষ্টি দেই তাহলে দেখব যিনি লাইটটা বানিয়েছেন তার একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা হচ্ছে লাইটটা জ্বলবে অন্ধকার আলোকিত করবে ফ্যান যিনি বানিয়েছেন তার একটা উদ্দেশ্য ছিল ফ্যানটা ঘুরবে গরমের মধ্যে মানুষ ঠান্ডা হবে শীতল হবে পৃথিবীর নিকৃষ্টতম বিষয় পর্যন্ত যিনি সৃষ্টি করেন তার সৃষ্টির পেছনে কোন একটা উদ্দেশ্য থাকে আর এই সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মাহলু কাজ হচ্ছে মানব জাতি তাহলে কি এই মানব জাতি সৃষ্টির পেছনে কোনো উদ্দেশ্য নেই অবশ্যই আছে কারণ আল্লাহ বলছেন সুরা আম্বিয়ার সতেরো নম্বর আয়াতের মধ্যে আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে এর কোনো একটা বস্তু আমি অযথা খেলার ফলে উদ্দেশ্যহীন সৃষ্টি করিনি তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য কি মানব সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ সুবানা তালা বলছেন সোরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে ওমা ফালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং দিন এই দুটি জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র অন্যন আমার এবারত করার জন্য আনুগত্য করার জন্য তাহলে মানব জাতির সৃষ্টির এই পৃথিবীতে উদ্দেশ্য হচ্ছে মানুষের এই পৃথিবীতে দায়িত্ব হচ্ছে কাজ হচ্ছে তারা আল্লাহর এবাদত করবে এইভাবে যে ব্যক্তি আল্লাহ তালার এবাদত করবে আর সাথে কোনো তার সাথে শিরিক করবে না অন্য কোনো ব্যক্তি বা শক্তিকে আল্লাহর শক্তির সাথে শরীর করবে না অংশীদার স্থাপন করবে না আল্লাহ তালার ওয়াদা রয়েছে তিনি তাকে জান্নাতে প্রবেশ করবেন পৃথিবীর বুকে একশত সাত কোটি মুসলমান আল্লাহতে বিশ্বাসী মুসলমানের সংখ্যা হচ্ছে একশত সাত কোটি প্রত্যেকেরই মনের মধ্যে সুপ্ত একটা আকাঙ্ক্ষা হচ্ছে যে তারা জান্নাত পেতে চায় দুনিয়াতেও শান্তি পেতে চায় আর পরকালে জান্নাত পেতে চায় আমরা যারা এখানে এসেছি প্রত্যেকেরই মনের মধ্যে এই আশাটা আছে না নাই যে আমরা জান্নাত পেতে চাই প্রত্যেকের এই আশাটা আছে কিন্তু আমরা আজকে আলোচনা করব যে কি কি কাজ করলে জাহান নামে যেতে হবে জান্নাতে যাওয়ার আশা সবারই আছে কিন্তু মুসলমানের মধ্য থেকেও জাহান নামে যাবে এমন কিছু লোকদেরকে নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালাকাদ জারানা লি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আর অনেক মানুষ এবং জিনকেই আমি নির্ধারণ করেছি জাহান নামের জন্য এরা জাহান নামে যাবে এদের বাসস্থান থাকার জায়গা হচ্ছে জাহান নাম এদের গুণাবলী আল্লাহ সুবান তারা বর্ণনা করছেন একে একে তাদের অন্তর আছে বুধ শক্তি আছে কিন্তু সেই বুধ শক্তি দিয়ে অন্তর দিয়ে তারা বুঝে না চিন্তা ভাবনা করে না একটা পাগল কেন বুঝে না তার বুধ শক্তি নাই বুঝার শক্তি নাই সে পাগল বুঝে না কিন্তু আল্লাহ বলছেন লাহুম কুলুবুন তাদের বোঝার শক্তি আছে ফলাপ আছে অন্তর আছে লা বিহা কিন্তু সেই অন্তর দিয়ে তারা বুঝে না এই অন্তর দিয়ে বুঝশক্তি দিয়ে দেখা যায় দুনিয়ার সব কিছু বুঝে এই বিবেকটা অন্তরটা বিবেক বুদ্ধিটা দুনিয়ার সব কাজে ব্যয় করে কেমন বুঝে বাজারে এক টাকা দামের একটা সুই কিনতে গেলে পর্যন্ত দেখবেন আঙ্গুলের ডগার সাথে ওই সুয়ের আগাটা বারবার ঘষে ঘষে দেখে এটা ধার আছে কিনা এটা দিয়ে সেলাই করা যাবে কিনা বাজারে পনেরো টাকা দামের একটা লাউ কিনতে গেলে পর্যন্ত বেটা বেচারা বিক্রেতার লাউটারে নোক দিয়া ডাবাইতে ডাবাইতে বরবাদ করে ফেলে দেখে এটা পাচ্ছি না পাচ্ছি খাওয়া যাবে কিনা খেতে কেমন হবে স্বাদ হবে কিনা দেখে কিনা যাচাই বাছাই করে আপনি যাবেন এখান থেকে ঢাকা বা এখান থেকে আপনি উত্তরবঙ্গে কোথাও যাবেন গাড়ি তো অনেকে যাচ্ছে গাড়ি যাচ্ছে ওইদিকে টাঙ্গাইলের এই রাস্তায় আপনি উঠে গেলেন এরকম উঠে যায় নাকি না কন্ট্রাক্টারকে বারবার জিজ্ঞাসা করে ভাড়া কত সিট সামনে হবে না পিছনে হবে গাড়ি কেমন ক ঘন্টা লাগবে প্রত্যেকটা বিষয়ে যাচাই বাছাই জাস্টিফাই করে কিন্তু আল্লাহ বলছেন যে না লাহুম কোনো এদের অন্তর আছে কিন্তু বুঝে না কি বুঝে না দুনিয়াবি ক্ষেত্রে সব বুঝে খুব ভালো যাচাই বাছাই করে কিন্তু আখেরাতের ক্ষেত্রে আসলে দিন শরীয়তের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই জাস্টিফাই করে না আল্লাহ বলছেন তোরা রুমের সাত নাম্বার আয়াতের মধ্যে এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ রয়েছে যারা দুনিয়ার জীবন সম্পর্কে খুব ভালো বুঝে খুব ভালো যাচাই বাছাই জাস্টিফাই করে বিবেক বুদ্ধি খরচ করে কিন্তু অহুম আনিল আখিরতি হুম গাফিলুন অথচ তারা আখের আখের জীবন সম্পর্কে উদাসীন ওই হুজুর বলেছে আর যায় কোথায় এত বড় মুক্তি সাহেব কি ভুল বলেছেন নাকি ভুল করতে পারেন নাকি মানব জাতিকে এই পৃথিবীর বুকে পাঠানোর পূর্বেই আল্লাহ সুবাহ তালা ফেরেস্তাকে লক্ষ্য করে বলেছিলেন পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ পৃথিবী আল্লাহ বলছেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো পৃথিবীতে আমি মানব জাতিকে পাঠাবো অথচ আমরা দেখি আদম আলী ইসলাতামকে সৃষ্টি করে রাখলেন কোথায় জান্নাতে আল্লাহ বললেন আমি পৃথিবীতে পাঠাবো কিন্তু সৃষ্টি করার পর রাখলেন জান্নাতে এখানে অনেকে আমাদের সমাজে বলে থাকে যে বাবা আদম হওয়া যদি গন্ধম না খেত ওই ফল না খেত গাছের কাছে না যেত ওই একটা ভুল না করতো তাহলে আমাদেরকে জান্নাতে জান্নাত থেকে বের হওয়া লাগতো না এখনো জান্নাতেই থাকতাম বলে কিনা বিশেষ করে যেসব এলাকায় জারি সারি গান পালা গান আমাদের সম্মানিতা একজন এমপি মমতা বেগম থেকে শুরু করে নিয়ে আরো যারা এই ধরনের পালা গান করত তারা এই বিষয়গুলোকে খুব জোরে জোরে প্রচার করত যে বাবা আদম যদি গন্ধম না খেত ফল না খেত এই ভুলটা না করত তাহলে আমাদেরকে দুনিয়াতে আসতে হতো না অথচ আপনি খুব গভীরভাবে লক্ষ্য করবেন যে আল্লাহ মানুষকে সৃষ্টির আগেই বলেছেন ফিল আরতি খলিফা আমি জমিনে পৃথিবীতে আমার খলিফা পাঠাবো জান্নাতে আদমকে না দিলেও মানুষকে পৃথিবীতে আসা লাগত ক্লিয়ার আলহামদুলিল্লাহ জান্নাতে পাঠালেন আদম আলাইসাল্লামকে জান্নাতে দেওয়ার পর এখানে কেন জান্নাতে রাখলেন এটা কয়েকটা কারণ আছে এর মধ্যে একটা কারণ এটাও হতে পারে ইবলিস আগে একটা ভুল করেছিল আল্লাহ বলেছিলেন আদমকে চেষ্টা করো কিন্তু ইবলিস চেষ্টা করেনি একটা ভুল করেছে আবার আদম আলাইসাল্লাম এখানে একটা ভুল করলেন ইবলিস ভুল করার পর কি বলল আল্লাহ বললেন তবা করো সে বলল না আমি তার থেকে উত্তম আমি কেন তাকে চেষ্টা করবো আমি কেন তাকে তার সামনে মাথা অবনত করব আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছে মাটি থেকে আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে ওঠা আর মাটির স্বভাব হচ্ছে মাটি আপনি যতই উপরে ওঠাতে চান ঢিল মেরে ছেড়ে দিবেন নিচে পড়ে যাবে আর আগুন জ্বালিয়ে দিবেন উপরে উঠতে থাকবে আগুনের স্বভাব উপরে ওঠা আমি উপরে ধাবমান আগুন থেকে সৃষ্টি ইবলিস নিজে ধাবমান মাটির সৃষ্টি আদমকে চিন্তা করতে পারি না সে চিন্তা করেনি তাহলে আদম একটা ভুল করলো ইবলিস একটা ভুল করলো এখন পার্থক্যটা দেখেন আদম ভুল করার পর কি বলল রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইবলিস তওবা করেনি আর আদম বলছেন সূরা আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আমার রব আমি ভুল করেছি আমরা ভুল করেছি তুমি ছাড়া ক্ষমা করার মতো কেউ নাই কেউ পারে না ক্ষমা করতে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও যদি ক্ষমা না করো তাহলে চির ক্ষতিগ্রস্ত হয়ে যাব ওই ইবলিসের মতো হয়ে যাব পার্থক্য একটাই ইবলিস ভুল করেছে আদমও ভুল করেছে ইবলিস তওবা করেনি আদম তওবা করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তিরমিজির সেই হাদিসের মধ্যে কুল্লু বানি আদম কত্তাউন প্রত্যেকটা বনি আদমই গোনা করে প্রত্যেকটা মানুষই গোনা করে সে যত বড় পীর হোক বুজুর্গ হোক বলি আউলিয়া হোক সে ভুল করতেই পারে সে যত বড়ই হোক কিন্তু আদমের ইসলাম থেকে তো বড় হয়ে যায়নি আদমের ইসলাম যেহেতু ভুল করেছেন ভুল করার পর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তবা করার কারণে সুতরাং ভুল আমাদের হতেই পারে তবে আমাদের স্বভাব হবে বাবা আদম আলাহিসাল্লামের স্বভাবের মতো আমাদের নিয়ম নীতি হবে আদম আলাহিসাল্লামের নীতির মতো ইবলিসের মতো নয় ইবলিস তবা করেনি আদম আলাহিসাল্লাম তবা করেছিল সুতরাং আমরাও ভুল করার পর এটা স্বীকার করে তবা করে নেব ইনশাআল্লাহ তো যাই হোক আলোচনা হচ্ছিল যে হুজুর বলছে আর যায় কোথায় কোনো চাকরি পাই নাই কোনো চাষাই বাছাই নাই দুনিয়ার ক্ষেত্রে আপনি দেখেন এক শতাংশ দুনিয়ার নিকৃষ্ট জমি কিনতে গেলে পর্যন্ত কত যাচাই বাছাই করে সেই ইংরেজ আমলের দলিল পাকিস্তান আমলের দলিল বর্তমান বাংলাদেশ আমলের দলিল খাজনার পর্চা দাগ নং খতিয়ার নং সব কিছু যাচাই বাছাই করে দেখে যে দলিলটা ঠিক আছে কিনা না এখানে কোনো ডুবলি আছে দুই নাম্বার আছে কিন্তু আপনি দেখেন একটা সর্বনিম্ন জান্নাতিকে এই দশ এই দুনিয়ার সমান দশ দুনিয়া জান্নাত দেওয়া হবে সুহান অথচ সেই জান্নাত সেই এবাদতের বিনিময়ে কিনতে চায় ক্রয় করতে চায় সেই এবাদতটা কি দলিলের ভিত্তিতে হবে কিনা এটার কোনো ভিত্তি আছে কিনা শরীয়তে আল্লাহ আল্লাহ অথবা তার রসুল অনুমোদন দিয়েছেন কিনা এটি একটু যাচাই বাছাই করে দেখে না আল্লাহ বলছেন জাহান্নামীদের গুণ হচ্ছে কোনো গুণ না আমি তাদেরকে অন্তর দিয়েছি বোঝার মতো শক্তি দিয়েছি কিন্তু সেই বুধ শক্তি দিয়ে বোঝার চেষ্টা করে না এরপর দুই নম্বর গুণ হচ্ছে তাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়ে দেখে না আপনি দেখেন একটা অন্ধ কেন দেখে না তার চোখ নাই দৃষ্টি শক্তি নাই দেখার মতো যোগ্যতা আল্লাহ তাকে দেননি কিন্তু আল্লাহ বলছেন দেখার মতো যোগ্যতা আমি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি কিন্তু এমন কিছু মানুষ আছে চোখ থাকা সত্ত্বেও দেখে না বলে না চোখ থাকতে অন্ধ চোখ থাকতেও অন্ধ চোখ আছে কিন্তু দেখে না বুখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা মোয়াত্তাম আলেক সেই হাদিসের সমস্ত কিতাবগুলো অনুবাদ হয়ে গেছে তাপ্তির অনুবাদ পাওয়া যাচ্ছে কোরআনের অনুবাদ বেরিয়েছে পড়ুন খুলে খুলে দেখুন নিজের জীবনটা কোন পদ্ধতিতে কার পদ্ধতিতে পরিচালিত হচ্ছে কোন রাস্তায় আপনি চলছেন ডান পথে না বাম পথে জান্নাতিদের রাস্তায় না জাহান্নামীদের রাস্তায় আপনার মধ্যে কার গুণাবলী আছে একটু যাচাই করুন দেখুন কোরআন হাদিস পড়ুন এই বেলাতে নাই টাকা তিন হাজার পকেটে আসলে বাজারে যায় ইট কিনতে ফ্রিজ হলো গাড়ি হলো বাড়ি হলো সুন্দর নারী হলো সব কিছু হলো দুনিয়ার ভোগ বিলাসের যন্ত্র সামগ্রী কিন্তু ইমানটা ঠিক করতে পারেনি কোন রাস্তায় জীবনটা পরিচালিত হচ্ছে সেটা নির্ধারণ করতে পারেনি এর চেয়ে বড় আফসোসের বিষয় দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি হতে পারে তো যাই হোক বলছিলাম ওরকম আয়ুনুল্লাহ বিহা তাদের চক্ষু আছে কিন্তু সেই চক্ষু দিয়ে তারা দেখে না একটু দেখুন নিজের জীবনটাকে যাচাই বাছাই করুন একটু সতর্ক হন এরপর আল্লাহ বলছেন জাহান্নামীদের তিন নাম্বার গোল হচ্ছে ওয়ালাহুম আযানুল্লাহ তাদের কান আছে কিন্তু সেই কান দিয়ে লা সেই কান দিয়ে শুনে না বুঝেও না দেখেও না শোনেও না হকপন্থী মায়ে কেরাম কোরআন এবং গ্রহণযোগ্য সুন্নাগুলো মানুষের সামনে প্রচার করছেন এ বেলাতে নাই শোনেও না অথচ দুনিয়ার যত আকাম কুকাম কথা কুকতা আছে সবকিছু দেখবেন ওনার কাছে ভান্ডার একটু দেখেও শুনেও না ওলামাই কেরাম বলছেন ইন্টারনেটে লেকচার পাওয়া যাচ্ছে ওয়াজ আছে বই আছে বাজার থেকে কিনে পড়া যাচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে বিভিন্ন ভাবে সেই হাদিসের প্রচার হচ্ছে কিন্তু সেই হাদিসগুলো শোনার সে মানসিকতাও তার মধ্যে নেই বীর অলি বুজুর্গের ঘটনা বলেন সুন্দর শুনবে বসে থাকবে কিন্তু সেই হাদিস ভিত্তিক কথা বলেন আস্তে আস্তে উঠে উঠে সব চলে যায় এই জন্যই তো সেই হাদিস ভিত্তিক মাহফিল গুলোতে গিয়ে দেখি মানুষের সংখ্যা কম অথচ যখন মাঝারি এলাকায় বেদাতি এলাকায় মাহফিল করতে যাই দেখি যে মানুষের কোনো অভাব নাই হাজার হাজার মানুষ থাকে মানুষ স্বাভাবিকই হচ্ছে মিথ্যার প্রতি আকৃষ্ট বেশিরভাগই মিথ্যার প্রতি আকৃষ্ট সুন্দর ঘটনা একটা সাজায় গোছে মিথ্যা ঘটনা আমাদের দেশে কত যে মিথ্যা ঘটনা চালু আছে ফরহাদ সিরি এই যে দেখেন এই লাইলি মজনু লাইলি মজনু মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত বইয়ের মধ্যে লাইলি মজনুর ঘটনা পাওয়া যায় মাদ্রাসায় তালিম দেওয়া হয় অথচ সতর্ক ব্যক্তি মাত্র জানেন যে লাইলি মজনু এটা কোরআন হাদিসের কোনো অংশ না বা পূর্ববর্তী নবীদের কোনো অংশ না ফার্সি ভাষায় একটা ঐতিহাসিক ইতিহাস সৃষ্টিকার একটা উপন্যাস এটা অথচ ওলামা কেরাম নির্দ্বিধায় এটা ওয়াজ করে যাচ্ছেন আর মানুষও এই হাদিস হাদিস হিসেবে বিশ্বাস করছে যে ব্যক্তি জীবনেও কোনোদিন দাঁড়িতে চার্জ দেবে না সে জান্নাতে লাইলি মজনুর বিয়ে খাবে শোনেন না এই হাদিস উপন্যাস কাল্পনিক উপন্যাস কোনো ভিত্তি নাই এইভাবে প্রচার চলছে মানুষ এগুলো শুনেই মনে করছে ওরে বাপ রে বাপ কত বড় আলেম কত বড় আল্লাহ আল্লাহ লাইলি মজনুর প্রেম কাহিনী দিয়ে আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে মাপা হয় নাউজুবিল্লাহ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হচ্ছে মালিক এবং দাস গোলামের সম্পর্ক সেটাকে প্রেমিক প্রেমিক প্রেমিকার সম্পর্কে নিয়ে যায় নাউজুবিল্লাহ অথচ আপনি আমি বেখবর খবর নাই আসুন সেই হাদিসের পথে আসুন কোরআন সুন্নার পথে আসুন একটু বুঝার চেষ্টা করুন একটু দেখার চেষ্টা করুন একটু শোনার চেষ্টা করুন এরপর আল্লাহ বলছেন এই তিনটা গুণ যার মধ্যে থাকে যার মধ্যে থাকে এই লোকটা হচ্ছে উলাইকাকাল আনা নিকৃষ্ট জন্তু জানোয়ারের মতো তারা হচ্ছে নিকৃষ্ট জন্তু জানোয়ারের মতো আল্লাহ বলছেন তোরা বানি ইসরাইলের সত্তর নাম্বার আয়াতের মধ্যে ওলামাদ না বানি আদম সমস্ত সৃষ্টির উপর আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি এই বাণী আদমকে আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদায় আসীন করেছি কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ মানব জাতির মধ্যে একদল মানুষের কথা আল্লাহ বলছেন এরা উলাইকে কালান আম এরা হচ্ছে নিকৃষ্ট জন্তু জানোয়ারের মতো এরপর বলছেন না বাইহুম আবল বরং তার কেউ নিকৃষ্ট মানুষ পশুর কেউ নিকৃষ্ট কিভাবে হয় এটা একটা সূত্র এই সূত্র অনুযায়ী আপনি এই সমাজের দিকে তাকাবেন দেখবেন যে আসলে বাস্তবতার সাথে মিলে যাবে প্রত্যেকটা পদে পদে মানুষ পশুর চেয়েও আপনি কৃষ্ট হয়ে গেছে একটা পশু একটা পাখি সকালবেলায় খালি পেটে তার বাসা থেকে বের হয়ে যায় সে জানে না তার কোথায় রিজিক লেখা আছে কোথায় রিজিক পড়ে আছে সে তার রিজিক খুঁজে নেয় আল্লাহর কাছ থেকে চেয়ে নেয় একটা পাখি কোনোদিন মাজারে গিয়ে বলে না বাবা আমার রিজিকের ব্যবস্থা করে দেন একটা কুকুরের দুইটা চারটা পাঁচটা ছয়টা আটটা আমার নিজ চোখে বারোটা পর্যন্ত বাচ্চা হতে সন্তান হতে দেখেছি কিন্তু এটা দেখি নাই যে কোনোদিন একটা কুত্তাও পর্যন্ত মাজারে গিয়ে বলছে বাবা আমাকে সন্তান দেন দেখেছেন আপনারা একটা কুকুর বুঝে যে সন্তান একমাত্র আল্লাহ দিতে পারে এছাড়া আর কেউ দিতে পারে না অথচ সিলেটে শাহজালালের মাজারে যখন গেলাম দেখলাম এক নিঃসন্তান মহিলা বাবার মাজারের দেয়ালের সাথে প্যাট করছে বাবা আমাকে একটা সন্তান দেন কি বুঝলেন মানুষ পশুর কেউ নিকৃষ্ট একটা পশু কোনোদিন খাওয়া আর ছাড়া পায়খানা করা একসাথে চালায় না দুটা কাজ একসাথে করে না অথচ মানুষের মধ্যেই দেখবেন যে বলে উপর দিয়ে না টানলে নিজ দিয়ে ক্লিয়ার হয় না চরম বাস্তবতা বলতে হচ্ছে না বলে উপায় নেই এই সূত্র অনুযায়ী আপনি সমাজের দিকে তাকান দেখেন প্রত্যেকটা পদে পদেই মানুষ পশুর যে নিকৃষ্ট হয়ে গেছে কোনো সেন্স নেই একটা পশুর যেমন কোনো বিবেক বুদ্ধি বলতে কিছু নেই একটা মানুষেরও এখন বিবেক বুদ্ধি বলতে কিছু নেই নীতি নৈতিকতা বলতে কিছু নেই আদর্শ বলতে কিছু নেই ধর্ম বলতে কিছু নেই একমাত্র সন্তান চাইতে হবে আল্লাহর কাছে সমস্ত গাইবি সাহায্য একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ বলছেন সুরা জিনের আঠারো নম্বর আয়াতের মধ্যে একমাত্র আল্লাহর জন্য আর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করো না আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করা দোয়া করা যাবে না দোয়া একমাত্র সমস্ত দোয়া একমাত্র আল্লাহর কাছে করতে হবে তো যাই হোক এভাবে মানব সমাজে আজকে মানুষ পদে পদে পশুর চেয়ে বিকৃষ্ট হয়ে গেছে সিঁড়িকে নিমজ্জিত হয়ে গেছে এই আলোচনাগুলো এই জন্যই করা হচ্ছে যেন আমরা সেই জাহান্নামীদের কাতারে পড়ে না যাই আল্লাহ কোরআন নাজিল করেছিলেন মানুষের জন্য হুদা স্বরূপ হেদায়াত স্বরূপ শেফা ঔষধ স্বরূপ সিরিক নামক বেদিতে অসুখে যখন মানুষ আক্রান্ত হবে তখন তাওহিদ নামক ইনজেকশন দিয়ে ভ্যাকসিন দিয়ে মানুষের মধ্য থেকে শিরিক নামক বেধি অসুখকে দূর করতে হবে কোরআন নামক সেবা দিয়ে ঔষধ দিয়ে মানুষের মধ্য থেকে সেই শিরিক নামক বেদিগুলো দূর করতে হবে এই জন্য কোরআন নাজিল করেছিলেন অথচ আজকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কোরআনুল কারিম আছে অফসেট কাগজে বোর্ড কাগজে বাধা সুন্দর সুন্দর কোরআন আছে স্পষ্ট অক্ষরে ছাপা কোরআন আছে লক্ষ লক্ষ হাফেজ আছে আলেব আছে ওলামায় কেরাম আছে মুফতি আছে ফকি আছে মহাদ্দিস আছে ওয়েজ আছে খতিব আছে লেখক আছে ইসলামী চিন্তাবিদ আছে কিন্তু কোরআন সুন্নার আলোকে মানুষের অন্তরের রোগের যে চিকিৎসা হবে সেই চিকিৎসা নাই কোরআন আছে মানুষ পড়ছে তোতা পাখির বলির মতো পড়ছে হ্যাঁ কোরআন পড়লে সব আছে প্রতিটা অক্ষরে দশটা করে লেগি হয় আলিফ লাম মিম রসুল এভাবে বলেছেন আলিফ লাম মিম একটা অক্ষর না আলিফ একটা অক্ষর লাল একটা হরফ একটা অক্ষর মিম একটা অক্ষর প্রতিটা অক্ষরে দশটা করে লিখি হয় সব আছে ঠিক আছে কিন্তু কোরআন তো এই জন্য নাজিল হয় নাই যে আপনি পড়ে পড়ে ট্রাকে ট্রাক বুঝাই সব কামাই করবেন সবের দরকার আছে কিন্তু কোরআন এসেছিল হুদা স্বরূপ মানুষের হেদায়াত স্বরূপ ওই দেখুন সুরা বাকারার আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আদম আর হাওয়া আলাইসাল্লামকে যখন পৃথিবীতে পাঠিয়ে দিলেন তখন ঘোষণা দিলেন কুল নাব্বিতু মিনহা জামিআ ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলছেন কুল নাব্বিতু মিনহা জামিআ আমি বললাম তোমরা নেমে যাও এখান থেকে পৃথিবীর বুকে ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা অতঃপর জমিনে পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়াত করবে একটা সংবিধান করবে একটা জীবন বিধান করবে একটা সিস্টেম অফ লাইফ করবে মিন্নি হুদা হুদায়া যে ব্যক্তি সেই সংবিধান সে আইনি কিতাব সে সিস্টেম অফ লাইফের অনুসরণ করবে ফালা হকসুন শোনা মোলাহুন নেহজানুন তার কোনো চিন্তাও নাই তার কোনো ভয় মানুষকে পৃথিবীতে পাঠিয়ে আসা এমনি এমনি ছেড়ে দেননি যে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চলো আল্লাহ একটা বিধান বিধানের কিতাব দিয়েছেন যুগে যুগে প্রত্যেক নবীর রসুল অবতারদের মাধ্যমে আল্লাহ সেই বিধান আইনি কিতাব পাঠিয়েছেন পৃথিবীর বুকে যখনই যতদিন পর্যন্ত মানুষ সে আইনি কিতাবের অনুসরণ করে চলেছে ততদিন পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত ছিল মানুষেরা শান্তিতে বসবাস করতে পেরেছে কিন্তু যখনই মানুষ আল্লাহ আছে সংবিধান আল্লাহ আছে ঐশী গ্রন্থকে বিকৃত করে পরিবর্তন করে বাতিল করে দিয়ে নিজেরা মন করে আইন তৈরি করেছে নিজেরা নিজেদের জীবন ব্যবস্থা সিস্টেম অফ লাইফ তৈরি করে নিয়েছে তখনই পদে পদে মানুষের জীবনে অশান্তি নেমে এসেছে বিপর্যয় নেমে এসেছে মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়েছে আজকে সারা বিশ্বে যদি তাকান কি অবস্থা ঘরের গুণ থেকে শুরু করে নিয়ে সে আন্তর্জাতিক পরিধি পর্যন্ত প্রত্যেকটা ফ্যাক্টরি অশান্তিতে পরিপূর্ণ খুন গুম রাহাজানি হত্যা দুর্নীতি এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায় অবিচার অশ্লীলতা দুর্নীতি মানুষের কাঁধে এমনভাবে চেপে বসেছে যে মানুষ চেষ্টা করলেও চাইলেও এর থেকে বের হতে পারছে না চাইলেই সুদ থেকে বাঁচতে পারছে না চাইলেই ঘুষ থেকে বাঁচতে পারছে না চাইলেই হারাম থেকে বাঁচতে পারছে না প্রত্যেকটা মানুষই শান্তি চায় পৃথিবীর বুকে দুনিয়াতে শান্তি চায় পরকালে মুক্তি চায় কিন্তু দুনিয়াতে শান্তি আসবে থেকে নিজেদের তৈরি করা মন করা বিধানে আল্লাহ বলছেন সুরা রুমের একচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে জহরাল ফসাদ বাহরি বিমা কাসাবাত আইদিন না এই জমিনের বুকে পৃথিবীর বুকে যত অন্যায় অশৃঙ্খল বিশৃঙ্খল সন্ত্রাসী যত রকম অপকর্ম দেখতে পাও ফাসাদ দাঙ্গা হাঙ্গামা দেখতে পাও এগুলো সব মানুষের নিজের হাতের কামাই এগুলো সব মানুষের হাতের কামাই মানুষ যখন আল্লাহর দেওয়া সংবিধান আল্লাহর দেওয়া বিধিবিধানকে পরিবর্তন করে বাদ দিয়ে নিজেরাই নিজেদের জীবন বিধান আইন কারণ প্রণয়ন করে নিয়েছে তখনই আল্লাহ সুবান তালা এই আজাব গজব মানুষের উপর কাঁপিয়ে নিয়েছে আজকে সারা বিশ্বে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের স্ট্রিম রোলার চলছে আমরা এর কারণ খুঁজে পাই না আমরা বলি যে কি ব্যাপার আল্লাহ তো বলছেন সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে জমিনের মানুষ যদি দুটো কাজ করে আল্লাহ ওয়াদা করছেন যারা ইমান আনবে এবং আমল সলেহ করবে আল্লাহ অবশ্যই তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবে রাজত্ব দান করবে কেমন খেলাফত কামাত্তাহলাফাল্লাদিন আমিন কবলিহীন পূর্ববর্তী জাতিদেরকে যেভাবে আল্লাহ খেলাফত দিয়েছিলেন পৃথিবীর বুকে রাজত্ব দিয়েছিলেন এভাবে এই জাতিও যদি উম্মতে মোহাম্মদীও যদি দুইটা কাজ করে তবে পৃথিবীর বুকে আল্লাহ তাদেরকেও খেলাফত দিবেন একটা হচ্ছে ইমান আনা আল্লাহ দিন আমানু আমিল স্তলে হাত আর আমল স্তলে করা এখন দেখেন পৃথিবীর বুকে ইমানদার দাবি করে এমন লোকের সংখ্যা একশত সাত কোটি আমলে তলে সবাই করে ইমানও এনেছে আমল করে আল্লাহ তো বলছেন ইমান আমল করলে খেলাফত দিব কিন্তু কোথায় সেই খেলাফত তাহলে কি নাউজুবিল্লাহ আল্লাহ তার ওয়াদা খেলাফ করেছেন নাউজুবিল্লাহ আল্লাহ ওয়াদা খেলাফ করেনি বরং আমরাই এই দুইটা কাজ সঠিকভাবে আনতে পারিনি আমাদের ইমানের মধ্যে শিরিক নামক ভাইরাস ঢুকে গেছে শিরিক নামক ভাইরাস ঢুকে আমাদের ইমানটাকে বিনষ্ট করে দিয়েছে আমাদের ইমানের যে স্পিরিট ছিল ইমানের যে চেতনা ছিল কুকুরকে বর্জন করার তাগুদকে বর্জন করার যে স্পৃহা ছিল না ইলামা ইল্লাল্লাহ একবার বললেই যেমন সাহাবায়ে কেরাম বুঝে যেতেন এখন থেকে কোনো মূর্তি চলবে না এখন থেকে কোনো পীর বুজুর্গ চলবে না এখন থেকে কোনো আহ্বাদ রহমান নেতা নেত্রীর আইন কানুন চলবে না এখন থেকে একমাত্র ইল্লাল্লাহ আল্লাহটা চলবে এই কথা যেমন তারা এক কথায় বুঝে যেতেন আমরা সেটা বুঝতে পারি তাই তো কাজে নজরুল ইসলাম অত্যন্ত দুঃখ ভরে কবিতা লিখেছিলেন তাওহিদের চিরসেবক আজ ভুলে গেছে সে তাকবীর দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে লুটাইছি ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর ওদের কলা ও দুধের সাথে মিশে গেছে মোদের ক্ষীর বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি সেটাও হাদিস চষে হানাফি সাফি মালিকি হাম্বলির তখনও মেটেনি গোল এমনই সময় আজরাইল আসিয়া হাকিল তোল পিতল ভেতরের দিকে মরি আছি যত বাহিরের দিকে তত গুমটিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো সংখ্যা বেড়ে চলছে মুসলমানদের একশত ষাট কোটি মুসলমান কিন্তু আজকে কোথায় সেই অমরের চেতনা কোথায় সেই খালেদের হুঙ্কার লক্ষ লক্ষ মসজিদ আছে মাদ্রাসা আছে আলেম আছে হাজেদ আছে ওলামা আছে কোরআন আছে হাদিস আছে আজকে তাপসির মাহফিল আছে বই আছে সব কিছু আছে কিন্তু মুসলমানদের সেই যে মানি স্পিরিট ছিল টাকোয়ার ভিত্তিতে যে মসজিদ ছিল সেই মসজিদ নাই নির্ভেজাল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ যেমন কোরআন হাদিস শিখত সেই আমল করার নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে কোরআন হাদিস এখন শিখে না এখন কোরআন হাদিস শিখে পরীক্ষায় লিখে পাশ করার জন্য কোরআনকে বানিয়েছে তাবিজের কিতাব কোরআনকে বানিয়েছে আরবি ভাষা ব্যাকরণ শিখার একটা বই হিসেবে আর কেউ কেউ সম্মান করতে করতে এটাকে একেবারে ওই মাথায় তুলে এক কোনায় রেখে দিয়েছে ওটার উপর ধুলোবালি জমতে জমতে একেবারে এক ইঞ্চি পুরো হয়ে গেছে কোনো খবর নেই অথচ আপনি দেখেন আমাদের মধ্যে যা কিছু আছে ইসলাম মানা যতটা সহজ যে যুগটাকে সোনালী যুগ বলা হয় রসুলের যুগে এই উপকরণ এত সহজ ছিল না আল্লাহ রসুলের যুগে সত্তর হিজড়ি পর্যন্ত আপনি যদি পর্যালোচনা করেন দেখবেন মুসলমানদের সংখ্যা ছিল প্রায় পাঁচ থেকে ছয় লাখের মতো এমন অনেক সাহাবা পৃথিবীর বুকে বিদায় নিয়ে চলে গেছেন যারা কোরআন লিখিত আকারে একত্রে দেখেন নাই কোনোদিন তাদের কাছে কোরআনের যতটুকু বিধান ছিল ততটুকু বিধান তারা আমল করতেন তাদের জীবনের মিশন ছিল একটা আল্লাহ তারা জীবন ব্যবস্থা এবং সংবিধান দিয়ে একজন রসুল পাঠিয়েছেন লিজ হিরাহু মুফাসিরা লিখেছেন আই লিয়াবিলি বাহু আলাদ্দিনী কুল্লি পৃথিবীর বুকে অন্য সমস্ত জীবন ব্যবস্থার উপর এই জীবন ব্যবস্থাকে দিনুল হক ইসলাম নামক জীবন ব্যবস্থাকে স্টাবলিশ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য বিজয়ী করার জন্য আল্লাহ রসুল পাঠিয়েছিলেন কিতাব পাঠিয়েছিলেন আজকে সব আছে কিন্তু নাই সেই মিশন রসুল্লাহ সেই মিশন ছিল দিনকে বিজয়ী করা সেই দিন বিজয়ের মিশন মুসলমান ভুলে গেছে আল্লাহ বলছেন সুরা হুজরাতের পনেরো নম্বর আয়াতের মধ্যে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন নিশ্চয় তারাই মুমিন আমানু বিল্লাহি ওয়া রাসূলি যারা আল্লাহ এবং তার রসূলের প্রতি ঈমান আনে সুম্মা লাম ইয়ারতাবু অতঃপর তাতে কোনো সংশয় সন্দেহ রাখে না অতপর যার এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জেহাদ করে যায় উলাই কাহুমুস্তাদিকুন এরাই সত্যবাদী আল্লাহ যে মুমিন হওয়ার শর্ত দিয়েছেন আল্লাহর প্রতি ইমান আনতে হবে রসুলের প্রতি ইমান আনতে হবে এতে কোনো সন্দেহ রাখা যাবে না এরপর একটা কাজও দিয়েছেন হ্যাঁ মমিন হতে হলে আরেকটা কাজ করতে হবে যান মাল তারা এই দিনকে পৃথিবীর বুকে স্টাবলিশ করার জন্য সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে জিহাদ করতে হবে সেই মিশনটা সেই মৌলিক আইনটা বিধিবিধানটা আমাদের মধ্যে নাই যার কারণে আল্লাহ বলছেন ইল্লা তানফিরু আর্থিক আযাবান আলিমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম যদি তোমরা আল্লাহ দিনকে কায়েমের জন্য চেষ্টা না করো আল্লাহ দিনকে কায়েমের জন্য যদি যাবে অভিযানে বের না হয় তাহলে তোমাদের উপর কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আজাব গজব লাঞ্ছনা চাপিয়ে দিবেন রকম অথবা কি করবেন তোমাদেরকে পরিবর্তন করে তোমাদের উপর অন্য জাতিকে কর্তৃত্বের আসলে বসিয়ে দেবে আল্লাহ বলছেন তারা বাকারার পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আপনার দুঃখ মিনুনা বিবাহ কিতাবীয় তাক শুরু না বিবাহ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب أفتؤمنون ببعض الكتاب তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি ইমান আনো পাতাক শুরু না বিবাহ আর কিছু অংশ অস্বীকার করো আল্লাহর বিধান কিছু মানো আর কিছু মানো না যদি এমনটাই করো সমাজ মিনকুম এমন কাজ যারা করবে আল্লাহর কিছু বিধান মানবে আর কিছু বিধান মানবে না ফলা মানবে কিন্তু আল্লাহ যে বলছেন আতিমুদ্দিন দিন ক্যাম করো সেই বিধান মানবে না আল্লাহ বলছেন দুনিয়া দুনিয়ার জীবনে তাদেরকে তাদের উপর আমি লাঞ্ছনা বঞ্চনা অপমান চাপিয়ে দেব আজকের বিশ্বের যে প্রান্তেই তাকান আপনি দেখবেন আরাকান কাশ্মীর আফগানিস্তান দক্ষিণ সুদান পূর্ব Timor Tajikistan Uzbekistan France Mali পৃথিবীর যে প্রান্তে মুসলমানদের বসবাস আছে সেখানেই তারা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে তাদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চলছে কিন্তু আমরা কারণ খুঁজে পাই না দেখুন কোরআন পড়ুন আল্লাহ বলছেন আল্লাহর কিছু বিধান মানো আর কিছু বিধান মানো না এমনটাই যদি করো তাহলে দুনিয়ার বুকে তোমাদের উপর এমন আজাব গজব লাঞ্চনা অপমান আমি চাপিয়ে দেব শুধু তাই নয় আজাব দুনিয়ার জীবনে চায় খেয়ে কোনো রকম বেঁচে গেলাম জীবন কাটিয়ে দিলাম পরকালে তো জান্নাত পাব না আল্লাহ বলছেন পরকালে থাকবে কঠিন শাস্তি আসাদ্দিল আজাব কঠিন শক্ত শাস্তি আল্লাহর কিছু মানি আর কিছু মানি না যে আল্লাহ যেই কোরআনে যেই পাড়ায় যেই সোরায় বলেছেন কুতিবা কোন শ্যাম তোমাদের উপর শ্যামকে ফরজ করা হয়েছে সবাই জানি সবাই মানি কি কি কারণে শ্যাম ভেঙে যায় কি কি কারণে সিয়াম ভেদ ভাঙে না তার উপর ফরজ হয় সিয়াম সম্পর্কিত সমস্ত বিধিবিধান আমরা জানি অথচ ওই একই আল্লাহ একই নদীর উপর একই কিতাবে একই সুরায় একই পাড়ায় তেরো নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুল কিতাব তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে অথচ কার সাথে যুদ্ধ করতে হয় কখন করতে হয় এ সম্পর্কে কিন্তু আমাদের কোনো জ্ঞান নাই মাথাও ঘামাই না কি দরকার আল্লাহ সুবাহ তারা জিহাদ সম্পর্কে আয়াত নাজিল করেছেন প্রায় ছয় শত ছেষট্টিটি অর্থাৎ এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই উদাসীন দেখবর দুটা বিধানকে আমরা মেনে নিতে পারিনি সমানভাবে সিয়াম একটা শুনলে খুব মজা মজা লাগে খুব ভালোই লাগে সারাদিন উপাস থাকবো সন্ধ্যাবেলায় ভুরি ফুলি ইফতার করব খুব মজা লাগে কিন্তু কিতাব একটা শুনলে মনে হয় যে এটা কেমন সন্ত্রাসী জঙ্গিবাদ মার্কা নাউজুবিল্লাহ জানি দেখুন মুসাল ইসলাম যখন দাওয়াত দিয়েছিলেন ফেরাউনের চিত্রটা তুলে ধরছেন মুসাল ইসলাম তাওহিদের দাওয়াত দিলেন ফেরাউনের আনুগত্য চলবে না ফেরাউনের আইন কারণ চলবে না এক আল্লাহর আইন কারণ চলবে এক আল্লাহর বিধিবিধান চলবে তাকে চিন্তা করা চলবে না তার কাছে ভোগ মানব চলবে না একমাত্র আল্লাহর জন্য চলবে তখন ফেরাউন বলল কি অকাল ফেরাউন জারুনি ফেরাউন তার মন্ত্রী পরিষদকে বলল আমাকে ছেড়ে দাও আক্তুল মুসা ওয়ালেদুর রব্বা আমি মূর্খাকে হত্যা করব দেখি তার রব তাকে ফেরা সে তার রবকে ডাকো আমি মূর্খাকে হত্যা করব এরপর বললেন ইমনি আপাবু আই উপাধিরা দিন আপু কারণ তার জনগণকে বলল যে আমি আশঙ্কা করছি সে তোমাদের দিনকে তোমাদের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে দেবে তোমাদের যে মানব প্রচিত জীবন ব্যবস্থা মূর্খাতে থেকে পরিবর্তন করে দিবে জনগণকে কিভাবে তার বিরুদ্ধে প্রজেক্ট করছে কিভাবে তাকে তার বিরুদ্ধে খেপিয়ে তুলছে খেয়াল করুন এরপর বলছেন অথবা সে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে জমিনে হয়তো সে যুদ্ধ বিগ্রহ করবে আল্লাহ আইন কায়েম করার জন্য এটা ফেরাউন করলো এটা সন্ত্রাসী সে সন্ত্রাসী সৃষ্টি করবে ত্রাস সৃষ্টি করবে সুতরাং আপনি মুসলমান আপনি আমার ভাই আপনিও সলাত আদায় করেন আমিও সলাত আদায় করি আপনি সিয়াম রাখেন আমিও সিয়াম রাখি আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন যে রসুলকে বিশ্বাস করেন আপনি যে জানলাতে যেতে চান আমিও তো সেই জানলাতেই যেতে চাই আপনি যে কোরআনে মানেন আমিও তো সেই কোরআনে মানি কিন্তু আপনি তো কোরআনটা খুলে একটু দেখলেন না একটু বোঝার চেষ্টা করলেন না আপনার জন্য তো আমার আফসোস হচ্ছে আপনি কেন আল্লাহ দিন যারা কায়েম করতে চায় তাদেরকে সন্ত্রাস বলছেন তাদেরকে আপনি ফাঁসার সৃষ্টিকারী কেন বলছেন তো যাই হোক সংক্ষিপ্ত ভাবে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে তিনটা গুণ নিয়ে অন্তর বোঝার চেষ্টা করে না সুতরাং আমরা যেন এই অন্তর দিয়ে বোঝার চেষ্টা করি অন্তর দিয়ে বোঝার চেষ্টা না করা জাহান্নামীদের গুণ আর অন্তর দিয়ে বুঝতে হবে বিষয়গুলো বুঝতে হবে এগুলো নিয়ে গবেষণা করতে হবে তাকিক করতে হবে এটা হচ্ছে মমিনদের গুণ এটা জান্নাতিদের গুণ এরপর আল্লাহ বলছেন পালাফুম আইনুল্লাহ ইস্তিরুনা দিয়া চক্ষু আছে দেখে না চোখ দিয়ে দেখতে হবে কোরআনের আয়াত করতে হবে বুঝতে হবে পড়তে হবে এরপর বলছেন তাদের কান আপনি শোনে না জাহান্নামীদের গুণ আপনি জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে কান দিয়ে শুনতে হবে এই মনে কি কথাবার্তা বলে এগুলো উল্টা পাল্টা মনে হয় আপনি ওটা চলে গেলেন না আপনাকে শুনতে হবে শুনবেন দেখবেন বুঝবেন শুনে চোখ বন্ধ করে মানার কথা কিন্তু আল্লাহ বলে নাই আল্লাহ তিন নাম্বার পয়েন্ট বলছেন শুনবেন কারণ একজন আলেমের মুখ থেকে শুনলেন শুনে সেটা দেখবেন শোনার পর আপনার দায়িত্ব শেষ না শুনে এটা মিলাবেন করণের সাথে যে কোটেশন দিল উদ্ধৃতি দিল সেটা কি মিলল কিনা শুনে মিলাবেন দেখবেন এরপর সেটা বুঝবেন বুঝার চেষ্টা করবেন সেটা নিজের জীবনে আমল করার ফিট করার চেষ্টা করবেন এভাবে নিজের জীবনটাকে সতর্ক করুন সাহাবাই কেরামের সিস্টেম অনুযায়ী সাহাবাই কেরামের নিয়ম অনুযায়ী নিয়ে আসার চেষ্টা করুন তাহলে কি হবে এভাবে যাচাই বাছাই করার চেষ্টা যদি শুরু করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের ভবিষ্যৎবাণী শুনুন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম সান্ত্বনাবাণী দিচ্ছেন বোখারি শরীফ প্রথম খণ্ডের ষোলো নম্বর পৃষ্ঠা মাদ্রাসায় যে বোখারি পড়ানো হয় ওখান থেকে উদ্ধৃতি দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বলছেন মান সালেকা তরিয়ে পাই এত লুবুবিহি ইলমান সাহাবাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি মান সালাতা যে ব্যক্তি অর্জন করে তরে পান কোন পদ্ধতি পথ এই তরিকা মানে আমার যে পিসারের তরিকা না মান সালাতা তরে পান যে ব্যক্তি কোন পদ্ধতি অবলম্বন করে কোন চেষ্টা করে অর্জন করে এত লুবুবিহি এলমান এলেম অর্জনের জন্য সাহালাল্লাহু লাহু তরিফান ইলাল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন আপনি একটু সতর্ক হন জানার বোঝার চেষ্টা করুন একজন ইমাম সাহেব একজন খতিব সাহেব এখানে আছেন উনি সপ্তাহে একদিন আসেন খুদ্া দিয়ে চলে যান উনি পাঁচাত্তর সালাদ পড়িয়ে আবার উনি চলে যান আপনারা ওনার কাছে জানো না খবর রাখেন না কিছু জিজ্ঞাসাও করেন না আপনারা মনে করেন যে ওনার দায়িত্ব এতটুকুই জি না আপনি তাকান সোনালী যুগে রসুলের রসুলের গুরু ছিল রসুলের সমাজটাই ছিল মসজিদ কেন্দ্রিক তারা সামাজিক যে কোনো সমস্যার জন্য মাস্তিদেই ছুটে আসতেন মসজিদে এই বস্তু বিচার পাইফালা মসজিদেই হট মসজিদে কায়েম হতো না বাইরে কায়েম হতো কিন্তু বাকি সমস্ত বিধিবিধান আলোচনা কোরআনের বিধান রাষ্ট্রীয় সামাজিক সমস্ত বিধিবিধান মসজিদে আলোচনা হতো মসজিদেই পাইফালা হতো কিন্তু আপনি ধর্মীয় বিধিবিধানের জন্য আসেন ইমাম সাহেবের কাছে আবার রাজনৈতিক বিধিবিধানের কাছে যান ওই আহবারের কাছে আর অন্যান্য সামাজিক পারিবারিক বিধিবিধানের জন্য যান অন্য কারো কাছে এইভাবে বহু এলা বহু সার্বভৌমত্বের মালিক অধিকারীকে আমরা বিশ্বাসী এক আল্লাহর সার্বভৌমত্বে কিন্তু আমরা বিশ্বাসী নই তো যাই হোক এতক্ষণে আলোচনা যা হলো কোরআন সুন্নার আলোকে আলোচনা করার চেষ্টা করেছি যদি সেখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমরা বলি আমি আর যেই কথাগুলো কোরআন এবং সুন্নার আলোকে সঠিক বলে প্রমাণিত হয় এবং বোঝা যায় আল্লাহ সুবাহ যেন সেগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমি গত কিছুদিন পূর্বে আমার মহতারাম নানা যান ইন্টেকাল করেছেন পৃথিবীর বুক ছেড়ে চলে গেছেন খুবই আদর করতেন আমাদেরকে আল্লাহ সুবাহ তালা যেন তাকে জান্নাতে মাকাম দান করে আমার নানিও ইন্তেকাল করেছেন দীর্ঘদিন আগেই আল্লাহ সুবাহ তালা তাকেও যেন জান্নাতের অধিবাসী করে দেন এতক্ষণ যে আলোচনাগুলো হলো এগুলো আমরা যাতে আমাদের নিজেদের জীবনে প্রতিষ্ঠা করতে পারি এবং মানুষকে এই পথে দাওয়াত দিতে পারি আহ্বান করতে পারি তাওহিদের দিকে আল্লাহ সুমতাল আমাদেরকে তৌফিক দান করুন সমস্ত শিরিক বেদাত মুক্ত হয়ে ইমান এবং আমলে সলেহ অর্জন করে পৃথিবীর বুকে আমরা যাতে আবারও প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ সুমতাল তৌফিক দান করুন পৃথিবীর বুকে এই দিনকে গালেব করার চেষ্টা যেখানেই চলছে পৃথিবীর যে প্রান্তেই চলছে আল্লাহ সুমতালা যেন তাদেরকে সহযোগিতা করেন আল্লাহ সুমতালা তাদেরকে যেন সাহায্য করেন আল্লাহ মানসুর মান্নাসুদ্দিন মোহাম্মদিন সাল্লাহ আলহিহাল্লাম ওজা আল্লাহ মিনহুম اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم